আয়েশা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম খাদিজা রদিল্লাহ তাল্লাহা এর নিকট ফিরে আসলেন তার হৃদয় কাঁপছিল তখন খাদিজা রদিল্লাহ তাল্লাহা তাকে নিয়ে ওয়ারাকা ইবনু নাওফাল এর নিকট গেলেন তিনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন তিনি আরবি ভাষায় ইঞ্জিল পাঠ করতেন ওয়ারাকা জিজ্ঞেস করলেন আপনি কি দেখেছেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম তাকে সব ঘটনা জানালেন তখন ওয়ারাকা বললেন এ তো সেই নামুস যাকে আল্লাহ তাল্লাহ মুসা আল্লাহ সাল্লাম এর নিকট নাজিল করেছিলেন আপনার সে সময় যদি আমি পাই তবে সর্বশক্তি দিয়ে আমি আপনার সাহায্য করব নামুস অর্থ গোপন তত্ত্ব ও তথ্যবাহী যাকে কেউ কোনো খবর দিয়ে দেয় আর সে তা অপর হতে গোপন রাখে